ব্রহ্মা জানতীতি ব্রাহ্মণ Brahma Janati iti Brahman. যারা ব্রহ্ম জ্ঞান আছে তারা ব্রাহ্মণ Brahman ki, uh, who is a Brahman? One who has Brahma Gyan. শ্রীমৎ ভাগবতে এই খুবই প্রসিদ্ধ শ্লোক আছে বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বম যজ্ঞানমদ্বয়ম ব্রহ্মেতি ভগবান ইতি শব্দতে যে পরম সত্য তিন পরিপ্রেক্ষায় দৃষ্ট হয় অর্থাৎ ब्रह्म उपलब्धि परमात्मा उपलब्धि और भगवत उपलब्धि जरा वैष्णव तारा भगवत उपलब्धि हो सर्व श्रेष्ठ ब्रह्म उपलब्धि elevated understanding, the most profound understanding of this Brahma, of the absolute truth, is in the form of Bhagavan. And those who are Vaishnavas, they are in that platform of understanding absolute truth. সেই জন্যই বৈষ্ণব হচ্ছেন সর্বোৎকৃষ্ট ব্রাহ্মণ There, therefore, a Vaishnava is the most elevated, the best of the ground. এবং বৈষ্ণবতা ব্রাহ্মণত্ব থেকে অনেক বড় আছে সাধারণ ব্রাহ্মণত্ব থেকে অনেক বড় বর্ণাশ্রম ধর্মে এই ভারতীয় সংস্কৃতিতে ব্রাহ্মণদের পদ সর্বশ্রেষ্ঠ আছে তার তার সামাজিক স্থিতি সর্বশ্রেষ্ঠ His social status is most elevated. কিন্তু যাদের প্রকৃত এবং সম্পূর্ণ জ্ঞান আছে তারা জানে যে যে কোনো বৈষ্ণব নিজ কুল থেকে নিজ নিজ কুল অদ্ভুত সত্ত্বেও সেই সাধারণ ব্রাহ্মণ থেকে অনেক বড় এই তত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রকাশ করেছেন নামাচার্য শিল হরিদাস ঠাকুরের দ্বারে হরিদাস ঠাকুর মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন পরম সত্য ভগবান আমাদের মধ্যে অবতীর্ণ হলেন হরি নামে দ্বারা প্রেম প্রদান করার জন্য তিনি ওই হরিনাম আচার্য পদ হরিদাস ঠাকুরকে দিলেন He established Srila Haridas Thakur as the Nam Acharya. Chaitanya Mahaprabhu came to distribute the holy name and he made the Acharya of the holy name Haridas. মহাপ্রভু বলেন উম, নিচু জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য সৎকুল ব্রাহ্মণ নহে ভজনে যোগ্য जय भजे से बड़ो अभक्तहीन छा कृष्ण भजने नाहिक जात खुल आदि बिचा There is no consideration of caste and creed in this process of Krishna consciousness. One who serves Krishna with love and devotion He is the He is situated in the highest platform, and one who doesn't do that, his life is a total waste. সেই জন্য বৈষ্ণবদের যার যাদের সম্পূর্ণ শ্রদ্ধা আছে হরিকে এবং হরি নামে তাদের ব্রাহ্মণ দীক্ষা নেওয়া দরকার না they actually do not need to take Brahmin initiation. তাহলে আপনারা কি জন্য এখানে আসলো Then why those who are here to take receive Brahmin initiation have come here? Why did you come here to take Brahmin initiation? The Vaishnava doesn't need Brahmin initiation. এটা খুব বড় প্রশ্ন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বর ঠাকুর এই ব্রাহ্মণ দীক্ষ বিধান আমাদের গৌরীয় সম্প্রদায় স্থাপন করেছেন আধুনিক যুগে has introduced this process of Brahmin initiation in the Vaishnava community. সেটা খুব বড় বিবাদজনক ছিল কারণ সাধারণত যারা ব্রাহ্মণ ছিল এবং বৈষ্ণব বৈরাগী বেশ গ্রহণ করতেন সেই সময় তো ব্রাহ্মণদের পৈতা ছেড়ে বৈষ্ণবে বেশ গ্রহণ করতেন কিন্তু ভক্তি সিদ্ধান সরস্বর ঠাকুর তাদের হরিনাম আশ্রিত শিষ্যদের ব্রাহ্মণ দীক্ষা দিলেন এবং সরস্বর ঠাকুরের শিষ্যের মধ্যে অধিকাংশ অব্রাহ্মণ ছিল মানে এই সামাজিক দৃষ্টিতে তাদের জাতি ব্রাহ্মণ ছিল না সরস্বর ঠাকুর এই বিধান স্থাপন করেন তার কারণ ছিল যে এর দ্বারা তিনি চাইছিলেন যে সাধারণ লোক বুঝবে কি বৈষ্ণবদের পদ তাদের স্থিতি ব্রাহ্মণদের থেকে নিম্ন না simply to make everybody understand that the situation of a Vaishnava is far superior to a Brahmin. All right, that's better. Srila Bhaktivinoda Thakur Oh, it's such a big subject. It's such a big subject. Once you go in, it's, it's supposed to. ভক্তিবিনোদ ঠাকুর চৈতন্য শিখামৃতায় এবং তাদের অনেক গ্রন্থায় লিখেছেন যে বর্ণাশ্রম ধর্ম দৈবী বর্ণাশ্রম ধর্ম স্থাপন করা দরকার আছে যাতে সমাজের মধ্যেই সুশৃঙ্খলা হবে in the Bhakti Siddhanta Saraswati Thakur was established, there is a need for establishing the Daivi Varnashram system, the transcendental Varnashram system, as opposed to Ashuri Varnashram. Mm. এবং আমাদের শিল প্রভুপাদ এই সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি সারা পৃথিবীর অবস্থা দেখেই বলেছেন যে ওই স- পুরো পৃথিবীর সভ্যতা মরা মানুষের মতো মানে কোনো মাথা নাই It's no, the situation of the world civilization is it's like a dead body, no head. Yes, so Maharaj himself translated. The state of this civilization is like এবং ব্রাহ্মণেরা তারা হচ্ছেন সমাজে মাতা বুদ্ধি মস্তিষ্ক তো শিলপ্রভাদের ইচ্ছা ছিল এক নতুন বৈষ্ণব ব্রাহ্মণ জাতি না সমাজ না শ্রেণী স্থাপন করা So Bhakti Siddhanta Saraswati Thakur Sorry, I, when I said Srila Prabhupada here, I meant our own Prabhupada. I'm get- getting, our own Prabhupada wanted to establish a new class of Brahmins as the head of society. wanted to establish a new status in the society, creating a Brahmin. তো যারা ব্রাহ্মণ দীক্ষিত হয় ইস্কনে তাদের দায়িত্ব আছে আসল ব্রাহ্মণদের আদর্শ দেখাতে those who are initiated, initiated as brahmanas in Islam, they have a solemn responsibility to set up an ideal example how a brahmana should actually be life. তাদের সকল দিব্যগুণ হওয়ার উচিত এবং বিশেষ করে তারা শাস্ত্র জ্ঞানে সুশিক্ষিত হওয়ার উচিত যাতে তারা ও সাধারণ মানুষদের সব প্রকার শিক্ষা দিতে পারবেন সেই জন্য এই ব্রাহ্মণ দীক্ষা দেওয়া এবং নেওয়া খুবই গুরুত্বপূর্ণ আছে এটা খুবই বড় বিষয় এর সম্বন্ধে আমি এখন আর কিছু বলবো শুধু এই আমার অনুরোধ আছে ওই সকল ব্রাহ্মণ দীক্ষা প্রার্থীদের যে আপনারা প্রতিদিন শিল প্রভুপাদে দিব্য গ্রন্থ অধ্যয়ন করুন already received from an initiation to read Srila Prabhupada's books every day in our temple. এবং এইভাবে ইস্কনের ছেড়ে যাওয়া প্রশ্ন আসবে এবং এই অ্যাকচুয়ালি মহারাজ প্রথমে আমাকে আদেশ দিলেন ইস্কনে ইস্কনে থাকা সম্বন্ধে ইস্কনকে ছেড়ে না দেওয়া সম্বন্ধে কিন্তু এই আদেশ দ্বারা আমি একই কথা বলছি আপনারা যদি প্রতিদিন প্রভুপাদের বই গেল পড়বেন তো ইস্কনকে ছেড়ে দেওয়ার তো প্রশ্ন হবে না And in the conclusion, Maharaj is saying that This is the key to remain peaceful and loyal Read Prabhupada's books on a Not only read, study Shiva Prabhupada's books every day without Hare Krishna. Sorry for my awkward Bengali. I'm kind of out of kind of out of practice. I'm used to speaking. You should spend more time in Bengali. I should. You should too we should all live in Mayapur forever. We've all come, আমরা সকালে এখানে এসেছেন এবং এই ফিরে যাওয়ার দরকার নেই আমরা সকালে এখানে থাকি Throw your different things away. But we have to preach also. And you have to, but Maharaj is saying, but you still have to preach. So we should take memories of Mayapur with us. So take the memories of Mayapur with you ah. wherever you go, and in this way carry Mayapur in your heart wherever you go. Hare Krishna. Hare Krishna. I just want to say a few words about Bhakti Vikas Maharaj. Bhakti oh, no. Maharaj is actually. He always, always embarrasses me. Like enjoy it. I'm never going to give a, I'm never going to give a lecture with <laughs> you. are always embarrassed. No, I mean, people must be wondering, well, how come Maharaj, isn't it surprising that Maharaj is speaking in such fluent Bengali and giving such a wonderful lecture in Bengali? So I was simply clarifying. Prabhupada Kripa. That is there, but I'm simply explaining I. All right. So when you're listening, you can kindly remember that Jogatapichare Kichu. I forgot it. Chare Kichu pai. Tomara Prabhupada Karunasha. Prabhupada's mercy is. If you see anything, it's all Prabhupada's mercy. That, that shows how sincerely Maharaj Krishna, Krishna. In the early days, Maharaj spent a lot of time in Bengal and Bangladesh, and those days, Maharaj was undergoing a lot of austerities. Preaching in Bangladesh was not so easy. Preaching in Bengal was not so easy those days. And Maharaj underwent a lot of difficulties. And that is how he started developing his attachment to Bengali language appreciation for Bengali and he started to learn Bengali. Actually, Maharaj was telling that he doesn't have practice for a long time. And that's why, his, but still you can see his Bengali is so fluent. And uh, when Maharaj was here, you can well imagine his Bengali was even more fluent. And now Maharaj spends a lot of time in Western India and Northern India and as a result of that, Maharaj speaks fluent Hindi and fluent Gujarati. I don't know Gujarati actually. I never learned Gujarati. Gujarati Hindi So little bit. He has the body of an Englishman, but the heart of a Bengali Krishna. <laughs> Maharaj, if I could ever be a Vaishnav like you, I'd consider my life successful.